বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله تعالى القدير أحمده سبحانه له الدنيا والآخرة وإليه المصير والصلاة والسلام على نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি বাংলার এই সুন্দর আয়োজনে আমাদের সাথে যোগ দিচ্ছেন আপনাদের প্রত্যেককে আমরা সবাই মিলে প্রাণ ঢালা ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আমরা এই কজন মিলে আপনাদের সবাইকে নিয়ে ইসলামের নারী আর নারীর অধিকার প্রসঙ্গে কথা জানতে চাই আলোচনা করতে চাই আমরা নারীকে তার প্রাপ্ত অধিকারগুলো এক এক করে বুঝিয়ে দিতে চাই আর হা নারীও তার অধিকার বুঝে বুঝে নিজে গ্রহণ করবেন অধিকার হারা হবেন না কারণ ইসলাম কাউকে মজলুম হতে উদ্বুদ্ধ করে না আবার কাউকে জালেম হতে উদ্বুদ্ধ করে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাদ করেছেন উনসুর আকা জালিমান আউ মজলুমান তোমার ভাইকে অত্যাচারী অথবা অত্যাচারিত উভয় অবস্থায় সাহায্য করো আজকের বাস্তবতায় ওরা পুরুষরা হয়তো কখনো কখনো জালেম আর নারীরা কখনো কখনো মজলুম আবার কখনো কখনো নারীরা জালেম আর আমরা পুরুষরা মজলুম আমরা পরস্পরের অত্যাচার আর অত্যাচারিত বাস্তবতায় অত্যাচারকারী অত্যাচার আর অত্যাচারিত এই সবগুলো বাস্তবতা থেকে বেরিয়ে এসে প্রত্যেকের অধিকার ঠিক ঠিক মতো দিতে চাই যেমনটা দিয়েছেন আকাশ আর জমিনের স্রষ্টা আল্লাহ সুবাহ দিয়েছেন তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম সুতরাং বন্ধু আমাদের সাথে শরিক হন আমরা যে কজন মিলে আপনাদের সবাইকে নিয়ে নারীদের অধিকারগুলো খুলে খুলে বলতে চাই আর আজকে আপনাদের সাথে আমরা যে কয়জন রয়েছি আমার ডান পাশে শেখ ইউসুফ আব্দুল মজিদ তারপর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তারপর শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আর আমি আপনাদের ছোট্ট ভাই শাহ অলিউল্লাহ বন্ধুগণ আল্লাহ সুফানা হুয়া তালা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী হুসাল্লামকে পাঠিয়েছেন প্রত্যেকের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যেমন কোরআন আল করিমের ভাষায় হুয়াল্লাদি তিনি সে মহান সত্তা যিনি প্রত্যেকের হক আমরা বুঝি এটা যে আমার হক আপনার হক হক মানে আমার অধিকার ইসলাম প্রত্যেকের অধিকার রব্বুল আলমিন সকলের সার্বজনীন অধিকার নিশ্চিত করতে পাঠিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালামকে আর তিনি করেছেন রব্বুল আলমিন সার্টিফিকেট দিয়েছেন তিনি তার কাছে সার্থক হয়েছেন বন্ধুগণ কীভাবে রসুল সাল্লাম সার্থক হলেন এই প্রসঙ্গগুলো আমরা আলোচনা করব প্রথমেই শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেব আপনি যদি আমাদের সামনে একটু তুলে ধরেন যে ইসলাম একজন নারীকে কিভাবে সম্মানিত করেছে এ বিষয়ে আলোকপাত করার আগে আমি প্রথমে আপনি যে হাদিস উনসুর আখা কা ওয়ালেমান আও মদলুমা যে হাদিসের মর্ম এটাই যে তুমি তোমার ভাই জালেম হলে অথবা মজলুম হলে সাহায্য এ বিষয়ে আমি একটু ব্যাখ্যা দিতে চাই কারণ সাধারণত যেরকম সাহাবাহিক রাম তারাও প্রশ্ন করেছিলেন যে আনসুর হো মদলুমান আনসুর হো দালেমা যে মজলুম যখন হয় তখন তাকে সাহায্য করব। কিন্তু সে জালেম হলে পরে তাকে কিভাবে সাহায্য করব। তো তখন রসুল করিম সাল্লাহ করেন যে জালিমকে জালেমকে তার জুলুম থেকে তুমি বিরত রাখো জালেমকে জুলুম করার জাহিলি যুগের যেটা সাহায্য ছিল জালেমকে সাহায্য করার যে অর্থ ছিল যে আনামিন গাজিয়া ইনগাওয়াত গাওয়াইতু বা ইন্তারশাদ গাজিয়া তো আরশাদি যে আমি আমার দলভুক্ত আমার দল যেটা বলবে সেটাই সত্য এবং সেটাই আমি করব। সে জালেম হলেও সাহায্য করব মজলুম হলেও সাহায্য করবো এমনটা নয় এমনটা নয় এবং রসুল করিম সাল্লামের শিক্ষার বরকতে সাহাবায় কালাম তাদের প্রচলিত ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসেছেন এবং আজ আল্লাহ রসুল যখন বললেন ওই একই প্রভাব একই মেশালটা যখন আল্লাহ রসুল বললেন উনসুরাখা কাজাল এবং মজলুমা তখন তারা এই প্রশ্ন করলেন ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে সে পর্যায়ে মহান রবুল্লা আলমিন সরাসরি কোরআনে আমাদের শেখ ইউসুফ আব্দুল রজিদ সাহেব যে বললেন কোরআন আল করিমের আয়াত রব্বুল আলমিন বলেছেন অধিকার পুরুষের যেমন নারীরও তেমন কম আর বেশি নাই অধিকারের দিক থেকে সব সমান সমান কিন্তু মর্যাদায় পুরুষ একটু বেশি আরে কারণটা কি কারণটা হলো যেহেতু পুরুষ কেবল নারীর সকল আর্থনৈতিক খরচ বহনের দায়িত্ববান নারী উপার্জন করে নিজের জন্য এক টাকাও খরচ করতে আদিষ্ট নয় বাধ্য নয় কিন্তু নারীর সব কিছু সকল ভরণ পোষণ দেবে পুরুষ যিনি ভরণ পোষণ দেবে যিনি মাথার ঘাম পায়ে ফেলে খরচ নির্বাহ করবে প্রয়োজন মিটাবে তার তো একটু মর্যাদা থাকাই উচিত এবং অন্যায় তো আল্লাহ নারীকে নারী কোন তুচ্ছ বস্তু নয় অবহেলার বস্তু নয় ভোগ্য পণ্য নয় যে নারী আর পুরুষ সমর্যাদার অধিকারী এ পর্যায়ে আল্লাহ তালা শাহুন্না লিবাসুল্লাহ তোমরা তাদের জন্য লেবাস তারা তোমাদের জন্য লেবাস এবং যেটা বাস্তবতা মোহাম্মদ রসুল্লাহাম নারীকে তার অধপতিত বঞ্চিত শোষিত অবস্থা থেকে বের করে নিয়ে এসে রানীর মর্যাদা দিয়েছেন রানীর মর্যাদা উন্নীত করেছেন এবং আল্লাহ তালা কোরআনুল করিমে এরশাদ করেন আশিরু হুন্না বিল মারুফ তোমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করো রসুল করিম সাল্লা ইসলাম এরশাদ করেন যে খাই রকম খাই রকম লিনিসা আউলিয়াহলি ইকুম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমাদের শেখ ইসুফ আব্দুল মজিদ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন তা হলো আজকে আমরা আমাদের সমাজে জীবনযাত্রায় চলতে গিয়ে কে ভালো কে মন্দ চারিত্রিক সনদ নেয়ার জন্যে প্রথম শ্রেণীর কর্মকর্তার কাছে যাই গেজেটেড কর্মকর্তা তিনি লিখে দেন আমি তাকে চিনি তার চরিত্র ভালো অমুক তমুক কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন একজন পুরুষ অথবা একজন নর সে যে পরিচয়ই হোক না কেন স্বামী হোক বাই হোক পুত্র হোক সে ভালো না মন্দ সার্টিফিকেট দেবে নারী হয়তো তার মা না হয়তো তার বোন না হয়তো তার স্ত্রী এবং বিশেষ করে স্ত্রীগণকেই রব্বুল আলমিনের হাবিব এই অধিকার প্রদান করেছেন তারা সার্টিফাই করবে পুরুষটা ভালো না মন্দ সুতরাং এবার চিন্তা করুন আমাদের চারিত্রিক সনক দেয়ার অধিকার যাদের তাদের সম্মান কোথায় সুতরাং রব্বুল আলমিন আমাদের সকলকে তা বুঝার তৌফিক দেন আমি যে আপনি আরো কিছু বলতে চাচ্ছিলেন মনে হয় তো এই জন্য আমি নারীদের জাহিলি যুগের যে অবস্থান এবং সেখান থেকে তুলে এনে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম তাদেরকে যে উন্নত মর্যাদা অধিষ্ঠিত করলেন সেই সম্মান এক অসামান্য অসাধারণ এবং এই রসুল করিম সাল্লা সাল্লামের বর্ণিত শাসত ব্যবস্থা একমাত্র ব্যবস্থা যা নারীদের মর্যাদাকে সর্বযুগে সর্বকালে সম্মানের আসনে অধিষ্ঠিত করে রাখতে পারে আমাদের দেশের নারীরা তারা ইসলামকে বাদ দিয়ে নতুন করে অধিকার চাচ্ছে আসলে তারা অধিকার চেয়ে নতুন করে অধিকার চেয়ে মূলত তারা অধিকার থেকে আরো বঞ্চিত হচ্ছে আরো নিষ্পেষিত হচ্ছে তাই তো আমরা দেখতে পাই যে দৈনিক পুরুষের হাতে নারীরা বিভিন্নভাবে আজ নির্যাতিতা হচ্ছে যৌতুকের দাবি যারা করে তারা ওই তার স্ত্রী তার বাবা মার অর্থনৈতিক অবস্থা কি সেটাও কখনো বিবেচনায় আনে না নারীদের উপরে এরকম নির্যাতন কখনো লাথি মেরে হত্যা করে অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে আঘাত করে তাকে মেরে ফেলছে বিভিন্নভাবে এবং বহু নারী যদিও তারা এখন নারী অধিকারের নামে ইসলাম থেকে বেরিয়ে গিয়ে আন্দোলন করতেছে কিন্তু মূলত তার সাথে বলতে হয় মূলত ইসলাম জানে না তারা আর ইসলাম সম্পর্কে জানতে চেষ্টাও করে না আর ইসলাম প্রদত্ত অধিকারগুলো বুঝে না তাই অধিকার অধিকার বলে চিৎকার করে যদি ইসলাম কি অধিকার দিয়েছে একজন নারীকে তা বুঝতো আর জানতো আর আমরাও যদি নারীকে ইসলাম কর্তৃক নির্বাচিত নির্ধারিত নির্দেশিত অধিকারগুলো দিয়ে দিতাম তাহলে নারীর আর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 বিরতির পর আমরা আবার আপনাদের মাঝে ফিরে এলাম বিরতির আগে আমরা শুনছিলাম শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আমাদেরকে বলছিলেন ইসলাম কি কি অধিকার নারীকে দিয়েছে নারীকে কুত থেকে বের করে এনে রানীর মর্যাদায় ধন্য করেছে জি আপনি একটু বলুন ধন্যবাদ বলতেছিলাম যে আল্লাপাক বলেছেন হন্না লিবাসুল্লাহ কুম আন্তম লিবাসুল্লাহ হন্না তোমরা তাদের পোশাক আর তারা তোমাদের পোশাক নারীরা পুরুষদের পোশাক পুরুষ নারীদের পোশাক পোশাকের কাজ বলছিলাম এখানে পোশাকের একটা চমৎকার ব্যাখ্যা আছে তা হলো পোশাকের কাজ হলো ঠান্ডা থেকে গরম থেকে ধোলাবালি থেকে মানুষকে রক্ষা করা ময়লা আবর্জনা থেকে রক্ষা করা যাই হোক ইসলাম পোশাকের সাথে তুলনা করলো অর্থাৎ একে অপরের সাথে জড়িত একজন ছাড়া আর একজন উলঙ্গ পোশাক ছাড়া যেমন মানুষ উলঙ্গ হয় নারী ছাড়া পুরুষ উলঙ্গ পুরুষ ছাড়া নারী উলঙ্গ এই যে মহান পারিভাষিক বাস্তবতায় মানে বাস্তবে না আর কি বাস্তবে জি <laughs> ধন্যবাদ তো এখানে এই যে ইসলাম সর্বোচ্চ মর্যাদা দিল ইসলাম আরও অনেক মর্যাদা দিয়েছে মা হিসাবে বোন হিসাবে কোনো অধিকার যেখানে ছিল না সেখানে ইসলাম নারীকে পিতার সম্পদ থেকে ছেলের অর্ধেক মিরাজ দিল কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে আমরা সেই অর্ধেকই দেই না আবার এখন আইন তৈরির চিন্তাভাবনা চলছে পুরাপুরি ছেলের সমতুল্য দেওয়ার জন্য তো অর্ধেক দেওয়াটাই আপনি নিশ্চিত করেন আগে এই আইনটা আগে তৈরি করে যে ইসলাম যেটা অর্ধেক দিয়েছে যেখানে মোটে ছিল না কিছু তাদের কোনো অধিকারই ছিল না সেখানে পিতার মাল থেকে তাদেরকে অর্ধেক দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাদের উপরে কোনো খরচের বোঝা চাপানো হয়নি তাদের উপরে কোনো অর্থনৈতিক বোঝা চাপানো হয়নি আমার মনে হয় শেখ আমাদুল্লাহ সাহেব আপনার এই কথাটা একটু আমাদের দর্শকদের সাথে সরাসরি ব্যাখ্যা করা উচিত যে আজকে বিভ্রান্ত মানুষদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সমৃদ্ধ নিষ্কলুষ জীবন ব্যবস্থার উপরে তিলক লাগানোর চেষ্টা করা হচ্ছে এই বলে যে ইসলাম নারীর অধিকার খর্ব করেছে অর্থাৎ বাবার সন্তান হিসেবে ছেলেকে দিয়েছে এক টাকা আর মেয়েকে দিয়েছে পঞ্চাশ পয়সা মেয়েকে ছেলের অর্ধেক দেয়া হয়েছে এটা জুলুম করা হয়েছে তাই তথাকথিত ন্যায় বিচারকেরা তাই তথাকথিত ন্যায় বিচারকেরা বিচার করতে শুরু করেছেন তারা বলেছেন না এমন জুলুম করা যাবে না পুরাটাই সমান সমান দিতে হবে হ্যাঁ আপনি তাদের সাথে বিনয়ের সাথে বলেছেন যে পুরাটা দেওয়ার জন্য বলতে চাও আগে অর্ধেকটা আল্লাহ যা দিয়েছেন তাই আগে দাও এটা খুবই সত্য অন্তত আদালতে যত মামলা ঝুলে আছে এবং হাইকোর্টে যত মামলা বিচারাধীন এর এইট্টি পার্সেন্ট মামলা হলো মিরাজ সংক্রান্ত মামলা জমি জমা সংক্রান্ত মামলা শুধু তাই না অন্তত কয়জন আমরা এমন রয়েছি বুকে হাত দিয়ে বলতে পারি যে সত্যি ইসলাম যতটুকুন নারীকে মেয়েকে বোনকে দিয়েছে ততটুকু দিয়েছি হ্যাঁ। এখানে পরিচালক সাহেব আর একটু সংযোজন আমি করতে চাই মনে করুন যে বাবা সম্পদ রেখে গেল তো সেই সম্পদ থেকে ছেলে পেল এক লক্ষ টাকা আর মেয়ে পেল পঞ্চাশ হাজার টাকা এখন ছেলে এক লক্ষ টাকা পেয়ে ও টাকা দিয়ে তাকে বিয়ে করতে হবে বিয়ে করতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা সে দেনমোহর দিয়ে দিল থেকে গেল আর পঞ্চাশ হাজার এবার এই বোনটাকে বিয়ে দিতে গিয়ে ওর উপর তো ইসলাম চাপিয়ে দিয়েছে বোনের বিয়ে দেওয়ার দায়িত্ব এবার বোনটাকে বিয়ে দিতে গিয়ে আর পঞ্চাশ হাজার চলে গেল তাহলে নিজে বিয়ে করতে গিয়ে মহারণা দিল পঞ্চাশ হাজার আর বোনটাকে বিয়ে দিতে গিয়ে ওর পঞ্চাশ হাজার দিয়ে দিল এক লাখ চলে গেল মেয়েটা যে পঞ্চাশ হাজার বাপের সম্পদ থেকে পেলো ও পঞ্চাশ হাজার তার থেকে গেল আর স্বামী থেকে সে পঞ্চাশ হাজার পেলো মানে এক লাখ হয়ে গেল এবারে এক লাখ তার হয়ে গেল তো এই যে সে যে স্বামীর বাড়িতে গেল সে টাকা নিয়ে সম্পদ নিয়ে এবার স্বামী মারা গেলে স্বামীর কাছ থেকেও সে পাবে সন্তান মারা গেলে সন্তানের কাছ থেকেও পাবে এমনকি কোন প্রেক্ষাপটে ভাইয়ের তো মেয়ে পাবে হ্যাঁ অর্থনীতির সহজ ভাষায় এখন বলা হয় যে ইনকাম দুই ধরনের একটা হলো নেট ইনকাম একটা হলো গ্রস ইনকাম গ্রস ইনকাম মানে হলো যে আয়ের পিছনে অনেক ব্যয় আছে হয়তো আপনি দশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা হাজার টাকা আয় করলেন কিন্তু এর পিছনে আপনাকে অনেক খরচ করতে হবে এটা হলো গ্রস ইনকাম আর নেট ইনকাম মানে হলো ইনকাম হলো আসলো পকেটে কিন্তু বাগার কোনো ব্যয় করা বাধ্যবাধকতা নাই নারী তার সকল ইনকাম হলো নেট ইনকাম আল্লাহ নারীর খরচ করার কোনো নির্দেশনা নাই নারী খরচ করার প্রয়োজন নাই কিন্তু পুরুষ তার উপর খরচ করার দায়িত্ব জীবন নির্বাহের দায়িত্ব ভরণ পোষণের দায়িত্ব পুরুষ যত ইনকামেই করুক সব তাকে খরচ করতে হচ্ছে সুতরাং নারীরাই হয় পুরুষদের চেয়ে এখানে আর কথা আমরা বলতে পারি মাননীয় পরিচালক সেটা হলো যে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে যে সমস্ত প্রতিষ্ঠানে মানুষ তৈরির কারখানা সেখানে নারীরা ধর্ষিতা হচ্ছে এমনকি দেখা গেল যে এক জায়গায় যে কোনো একটা ইউনিভার্সিটিতে একশত রমণীর চরিত্র হনন করলো এক দুরাচার নরপিসাচ কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু এই নারীবাদী সংগঠন কোনো কথাই বলে ওটা তো কোনো বেদনা কোনো করুন কোনো মিছিল মিটিং তাদের নেই খুবই সত্য কথা আমার এক বন্ধু তিনি বলছিলেন পশ্চিমা বিশ্বের ইসলামের নারীর অধিকার সম্পর্কে জেনে নিয়ে কিছু পশ্চিমা নারী বলতেছিল যে পশ্চিমা বিশ্বের বিভ্রান্ত অন্ধকার আচ্ছন্ন আধুনিক অন্ধকারে আচ্ছন্ন নারীরা যদি ইসলাম কর্তৃক প্রদত্ত তাদের অধিকারের কথা যথাযথ জানত তাহলে ওরা পাগল হয়ে ইসলামের কাছেই ফিরে আসত কারণ এই পৃথিবীতে হয়তো একটি সময় পর্যন্ত নারীর দেহ জীবন আর যৌবনের জন্য তার মূল্য থাকে কিন্তু যখন যৌবন হারিয়ে যায় সৌন্দর্য হারিয়ে যায় অপাংতে হয়ে পড়ে থাকে কিন্তু ইসলামই কেবল একজন নারীর তার জন্মকে যেমন সম্মানিত করেছে তার যৌবনকে সম্মানিত করেছে তার যৌবনের পাহারাদার হিসেবে মা বাবা বাই বোন সবাইকে দায়িত্ব দিয়েছে শুধু তাই না একজন নারী তার যৌবনের জীবনের শেষে এসে যতটা বৃদ্ধ হবে ততটা আরো মর্যাদার হয়ে সম্মানের হয়ে রব্বুল আলমিন তার ইবাদতের অংশ করে দিয়েছেন ওই বৃদ্ধা নর আর নারীর প্রতি ভালো ব্যবহার করা সুতরাং একজন নারী তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটি অধ্যায় পাশাপাশি নারী তার জীবনের আর্থিক অবস্থাপনায়ও ইসলাম স্বীকৃতি দিয়েছে শুধু তাই না সোয়াবের কাজ নেকির কাজ পুরুষ যেমন কোনো ভালো কাজ করলে যে ধরনের সোয়াব হয় নারীরও তাই হয় নাকি কোরআন আল কারিমে পুরুষের সব এক ধরনের নারীর সব আলাদা বলা হয়েছে জি না নারী এবং পুরুষের সব কেন বলে আমি সমানভাবে বলে দিয়েছেন তাই নারী এবং পুরুষের জীবনের প্রত্যেকটি অধ্যায়ে নারী সত্তাগতভাবে মর্যাদার সম্মানের আর অধিকারে তবে নারীকে দৈহিক গঠন এবং দায়িত্ববোধের বাস্তবতায় আলাদা কিছু কর্মক্ষেত্র নিশ্চিত করে দেয়া হয়েছে পুরুষেরও কাজের কিছু জায়গা নিশ্চিত করে দেয়া হয়েছে পুরুষের কিছু কাজ নারী পারে না আর নারীর কিছু কাজ পুরুষ পারে না এই বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখতেই হবে হ্যাঁ এবার যদি সর্বশেষ পর্যায়ে শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেব আপনার কাছে একটু জানতে চাই ইসলাম নারীর মর্যাদা আরও কিভাবে সমুন্নত করেছে একটু আমাদের উদ্দেশ্যে বলুন নারীর মর্যাদা আমরা দেখতে পাই যে নারীদেরকে পুরুষের ভোগ্য পণ্য হিসাবে নারীদেরকে ব্যবহার করা থেকে সম্পূর্ণরূপে নারীকে নিরাপদ অবস্থানে রাখা হয়েছে আজ আমরা যখন দেখি যে অনেক পুরুষ নারীদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করছে তারা তাদের অধিকার সম্পর্কে অধিকার আদায়ের জন্য নারীদেরকে সংগঠিত করছে এই পুরুষেরা মূলত নারীর আল্লাহর দেয়া অধিকার বাদ দিয়ে নতুন করে অধিকার প্রতিষ্ঠা তাদেরকে সংগঠিত করার উদ্বুদ্ধ করার পিছনে এই পুরুষের কোনো মহৎ উদ্দেশ্য নেই একমাত্র উদ্দেশ্য হচ্ছে নারীকে অর্ধলঙ্গ করে উলঙ্গ করে তাদেরকে সস্তা পণ্য হিসাবে কাছে পাওয়ার একটা সুযোগ নেওয়া মাত্র কিন্তু নারীরা তারা যেহেতু না কেসাতুল আকল রসুল করিম সাল্লাহ তাদেরকে না কেসাতুল আকল বলেছেন যে জ্ঞান গরিমার দিক থেকে তারা কিছুটা স্বল্পতায় ভুগছেন অবশ্য অনেক নারীরাও এই বিষয়ে বলেন যে আমাদেরকে না আকল বলা হয়েছে বলে তারা একটু প্রশ্ন তুলতে চান কিন্তু এটা নারীদেরকে অপমানিত করা নয় বরং নারীদের প্রতি পুরুষের দায়িত্ববোধ বাড়িয়ে দায়িত্ববোধ বাড়িয়ে দেওয়া এবং পুরুষকে সহনশীল করে তোলা যে নারীর যদি কোনো ত্রুটি বিচ্যুতি পাও তাহলে তুমি সঙ্গে সঙ্গে তাদের উপরে ক্ষিপ্ত হয়েও না কারণ বক্র হাড্ডিকে সোজা করতে গেলে পরে ভেঙে যাবে ভেঙে যাবে কাজে সোজা করতে যেও না বরং জি সোজা না করে তাদের কিছু অসদাচরণ কিছু বক্রতা সেটাকে তোমাকে ধৈর্যের সঙ্গে মেনে নিয়েই তাদের সঙ্গে সুখের সংসার গড়তে হবে তো এই জন্য বলেন বলেছেন হয়তো নারীর একটা ব্যবহার তোমাকে কষ্ট দিয়েছে কিন্তু তার অসংখ্য ব্যবহার তোমাকে তৃপ্ত করবে তোমার জন্য কল্যাণ অনেক বেশি কল্যাণ এই জন্য রসুল করিম সাল্লাম নারীদের জন্য পর্দার ব্যবস্থা করেছেন পর্দার ব্যবস্থা নারীকে জগৎ থেকে বিচ্ছিন্ন করে আবদ্ধ করে রাখা নয় তাকে তার যৌবন তার সৌন্দর্য এটা যদি পর পুরুষের দ্বারা আক্রান্ত না হয় সেজন্য তাকে সংরক্ষিত করে রাখা তার ইজ্জত সম্মানকে সংরক্ষিত করার জন্য আপনার কথার সাথে সুপ্রিয় দর্শক আমরা একটা বিষয় সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকের এই সময়ে এসে যে সকল পুরুষ বা নারী অথবা যারাই নারীর অধিকারের ব্যাপারে কথা বলে আমরা খুব বিনয়ের সাথে বলতে চাই বুকে হাত দিয়ে বলুন আপনি নারীর মায়ের জাতির অধিকার বল নিয়ে কথা বলছেন ধন্যবাদ কিন্তু নিজে বুকে হাত দিয়ে বলুন যে আপনি আমার চরিত্রটা ঠিক আমি চরিত্রবান যে পুরুষের চরিত্র নাই সে নারীর অধিকার নিয়ে কথা বলার কোনো যোগ্যতা নাই ঠিক এমনি যে নারী তার নিজের নারীত্বের চরিত্রকে সংরক্ষণ করতে পারেনি সে আরেকজন নারীর অধিকার নিয়ে কথা বলার কোনো সুযোগই নাই এই বিষয়টা খুবই সুন্দরভাবে অন্তত বিনয়ের সাথে সকলের কাছে উপস্থাপিত হওয়া উচিত হ্যাঁ শেখ ইসিফাদ মজিদ সাহেব এই বিষয়টি সুন্দর করে তুলে ধরেছেন পাশাপাশি তিনি নারীর মর্যাদায় নারী নিজেই নিজেকে কাবার্ড করে রাখবে নিজেকে পর্দা করবে এই বিষয়টাও বলেছেন আপনি কিছু বলতে চাচ্ছিলেন শেখ আব্দুর রাজ্জাক সাহেব আল্লাহ তালা নারীদের মর্যাদা রক্ষা করার জন্য পাঁচটা নিয়ম উল্লেখ করেছেন ঠিক তেমনি রাসুল সাল্লাহ কাছে একজন সাহাবি এসে তার স্ত্রীর কি অধিকার জানতে চাইলে আল্লাহ রাসুল অনুরূপী পাঁচটা বললেন আল্লাহ তালা যেটা বললেন যে নারী এই পদ্ধতিতে তার অধিকার হাসিল করতে পারে তার একটা তিনি বললেন যে অকার অকারনাফি বইতে কন্যা ওয়ালা তাবার রাজনা তাবার এতে তিনি প্রথমে বললেন যে তোমাদের বাড়িতে থাকতে হবে দ্বিতীয় বললেন যে প্রথমে জাহেলিতের যুগে যে আচরণ ছিল সেটা ত্যাগ করতে হবে চলার তৃতীয় বললেন যে না সলা সলাত আদায় করতে হবে তারপরে তিনি বললেন যে ও তিনাস জাকা জাকাত প্রদান করতে হবে পঞ্চম নম্বরে গিয়ে বললেন যে অতেন আল্লাহ ওরাসুলাহু এটা ব্যাপক প্রত্যেকটা গতিনীতি যেটা আল্লাহ রাসুল দিয়েছেন সেটা মেনে নিতে হবে এই পাঁচটা গতির ভিত্তিতে আল্লাহ তালা নারীকে যে মর্যাদা দিয়েছেন নির্যাতনের শিকার না শিকার না দৃষ্টি না পড়ে অথবা কুদৃষ্টিতে সে না বিজে সুতরাং বন্ধুগণ একজন নারী তার সামগ্রিক অধিকারকে খুলে খুলে বর্ণনা করেছে আল আন আল করিম বলেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আর এতটা সম্মানিত করেছেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যে নারী তার সর্বশ্রেষ্ঠ পরিচয় হলো মা সুতরাং বন্ধুগণ আসুন না মা নারী তার মর্যাদা দিতে আমরা সবাই সজাগ হই রব্বুল আলমিন আমাদের সকলকে নারীদের মর্যাদা বুঝে তা আদায় করার এবং নারীরাও নিজেদের মর্যাদা অনুভব করে তা আদায় করে নেয়ার মতো তৌফিক রব্বুল আলমিন দিয়ে ধন্য করুন আমিন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ সুবহান তালা আমাদের সকলকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত Why is the world just so cold? Why don't we play our part? What is hard? in these eyes. Don't they see? Are they blind? Allah loves the orphan child. Allah loves the orphan child. Like our beloved Muhammad, peace be upon him, he was an orphan and Allah sheltered him. What status is given to these children, children, just by the riverside, right next to that orphan child? Families come to play, they don't see that's where she stays. Looking through empty eyes, who cares if she might die? Oh, my child, don't you cry. Allah loves you more than I. Allah loves you more than I. She was just standing there, barely just 12 years old. What is hard and dark? Why is the world just so cold? She was just standing there, little girl all alone, barely just 12 years old, barely covered her to toe. What is hard and hard? Why don't we play a part? Why is the world just so cold? Why is she all alone? She was just standing there, little girl all alone and he's just 12 years old.